আবু সালামাহ ইবনু আব্দির রহমান রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন কয়েকজন লোকের সঙ্গে একখণ্ড ভূমি নিয়ে তার ঝগড়া ছিল আয়সা রদিল্লাহ তালাহা এর নিকট এসে তা জানালেন তিনি বললেন হে আবু সালামা জমাজমির গোলমাল হতে দূরে থাকো কেননা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে লোক এক বিঘত পরিমাণ অন্যের জমি অন্যায়ভাবে আত্মসাত করেছে কেয়ামতের দিন সাত তবক জমিনের হার তার গলায় পরিয়ে দেয়া হবে